যে প্রত্যেক ব্যক্তির মধ্যে লজ্জা সরম থাকা দরকার যার মধ্যে লজ্জা থাকবে না যার মধ্যে সরম থাকবে না সে যে কোনো কাজ করতে পারে এই জন্য হাদিসের মধ্যে এসেছে আমরা পাচ্ছি নির্ভরযোগ্য হাদিসে যে লজ্জাসরম থাকাটা মানুষের মধ্যে এটা হচ্ছে একটা প্রকৃত ইমানের নিদর্শন প্রকৃত ইমানের আলামত ইমানের চিহ্ন সুতরাং যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে প্রকৃত ইমান নাই সুতরাং এই লজ্জা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মধ্যে লজ্জা থাকবে না ও হারাম কাজ করবে লজ্জা বোধ করবে না তো তাই একটি হাদিস আপনাদের সামনে পড়ে শোনাই عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الايمان والايمان في الجنه والبذاء من الجفاء والجفاء في النار رواه الامام الترمذي في جامعه এই হাদিসটি ইমাম তিরবিজি রহমাতুল্লাহ আলাই নিজ জামে বা সোনান গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর দেখতে পারেন দু আমি যে গ্রন্থ থেকে নিয়েছি যে কিতাব থেকে তাতে দুই লেখা আছে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার সম্মানিত দর্শক মন্ডলী ও শ্রোতা মণ্ডলী এই হাদিসটির অর্থ আপনাদের সামনে পেশ করি অতি সংক্ষেপে আবু হরেরাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে লজ্জা বোধ করা লজ্জা বোধ করার বিষয়টি হচ্ছে ইমানের একটি অংশ লজ্জা বোধ করার বিষয়টি হচ্ছে ইমানের একটি অন্যতম অংশ ইমানদার মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে যার মধ্যে ইমান থাকবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে তবে এমন ইমান হতে হবে যে ইমানটিকে আমরা কুফুরি বা সেরেকি কাজের দ্বারা নষ্ট করিনি আমাদের ইমান যেমন যেন ঠিক থাকে কুফুরি সেরেকি কাজের দ্বারা আমরা যেন আমাদের ইমানকে ধ্বংস না করে দিই তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইমানদার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর অশ্লীল ভাষা ব্যবহার করা বা দুর্ব্যবহারের মানুষ হচ্ছে দুর্ব্যবহারের মানুষ হচ্ছে ঘৃণিত মানুষ সুতরাং এখানে বলা হলো যে যে ব্যক্তি অশ্লীল ভাষা ব্যবহার করে বা দুর্ব্যবহারের মধ্যে নিজেকে রাখে সে একটি ঘৃণিত লোক তো আল ইমান ও ফিল জান্না ইমানদার ব্যক্তি জান্নাতে যাবে অল ও মিনাল জাফা আর অশ্লীল ভাষা ব্যবহার করার বিষয়টি হচ্ছে দুর্ব্যবহারের আলামত আর যার মধ্যে দুর্ব্যবহারের বিষয় থাকবে বা যে ব্যক্তি খারাপ চরিত্রের লোক হবে সে ব্যক্তি জাহান নামে যাবে জাহান নামের আগুনে যাবে তো এতে থেকে বুঝা গেল যে আমরা চেষ্টা করব আমাদের মধ্যে যেন দুর্ব্যবহার না থাকে খারাপ ব্যবহার না থাকে অশ্লীল ভাষা যেন না থাকে আমাদের মধ্যে অশালীন আচরণ যেন না থাকে সব সময় আমরা প্রকৃত ইসলামের দাবি অনুযায়ী প্রকৃত ইসলামের শিক্ষা অনুযায়ী নিজেকে পরিচাল নিজেকে পরিচালিত করব আমরা আমাদের সমাজকে আমাদের জীবনকে প্রকৃত ইসলামের শিক্ষা অনুযায়ী পরিচালিত করব এটাই হচ্ছে আপনাদের আমাদের দায়িত্ব তো এই হাদিসটি এমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন যে আগেই বললাম যে হাদিস নম্বর হচ্ছে দু আর এই হাদিসটি সহি এবং সঠিক কেন যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলে এই হাদিসটিকে হাসান বলেছেন এবং সহি বলেছেন অর্থাৎ এই হাদিসটি হলো একটি নির্ভরযোগ্য হাদিস সুতরাং জেনে রাখা দরকার যে লজ্জা বোধ করা হচ্ছে ইমানের একটি ফলাফল আর ইমানের কারণে মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে অশ্লীল ভাষা ব্যবহার করাটা হচ্ছে দুর্ব্যবহারের একটি আলামত বা নিদর্শন বা ফলাফল এবং দুর্ব্যবহারের কারণে মানুষ জাহান নামের ভীষণ আগুনে প্রবেশ করবে যে আগুন অত্যন্ত কষ্টদায়ক দুনিয়ার আগুন তো আমরা সহ্য করতে পারছি না তো জাহান নামের আগুন কি করে সহ্য করব আল্লাহ যেন আপনাদেরকে আমার আমাকে এবং মুসলিম সমস্ত মুসলিম নন নারীকে জাহান নামের আগুন থেকে রক্ষা করেন বলুন আমিন লজ্জাবোধ করার গুণে গুণান্বিত হওয়ার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে কারণ এটা হচ্ছে ইমানের একটি পরিণাম বা ইমানের একটি দাবি আর অশ্লীল ভাষা ব্যবহার করা হতে এই হাদিসটি সতর্কবাণী বহন করে কারণ এটা হচ্ছে দুর্ব্যবহারের একটি পরিণতি তো যারা খারাপ ভাষা ব্যবহার করে যাদের আচরণ অশালীন তারা প্রকৃতপক্ষে দুর্ব্যবহারের লোক সম্মানিত মুসলিম সমাজ সুতরাং আমাদের মধ্যে যেন দুর্ব্যবহারের কোনো বস্তু না থাকে দুর্ব্যবহারের যেন নিদর্শন বা আলামত না থাকে এটাই চেষ্টা চেষ্টা করতে হবে আমরা সব সময় সরল সঠিক পথে ইসলামের দাবি অনুযায়ী নিজেকে পরিচালিত করব আর আমাদের আচরণের দ্বারা যেন কোনো ব্যক্তির কোনো নারীর বা পুরুষের যেন ক্ষয়ক্ষতি না হয় বা তাদের যেন ইজ্জত সম্মান নষ্ট না হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি